পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইনালহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওমন তবি আহম ইহসান ইলাইউদ্দিন ও সাল্লাম তসলিমন কথিরং কথির আম্মাবাদ পিসটি বাংলার দূরের কাছে সম্মানিত শুধু দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলের জন্য রইল প্রাণ ডালার শুভেচ্ছা কথা বলছিলাম লোকমান আল্লাহর একজন বান্দা তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ পিতা পিতার দায়িত্ব সংসারে কি হতে পারে সেটা জানাবার জন্যেই মূলত আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআন করিমে সোরা লোকমান নামে একটা সোরা আমাদেরকে দান করেছেন এবং লোকমান তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন সেই উপদেশমালা আমাদের কাছে পেশ করেছেন একজন পিতা যদি সত্যিকার অর্থে লোকমান এর মতো হয়ে যান এবং সন্তানকে এভাবে গড়ে তোলেন তাহলে হয়তোবা আমাদের সমাজ এরকম পশ্চাৎপদ সমাজে পরিণত হতো না দুর্ভাগ্য যে ঘটনার শিক্ষা কোথায় আর আমরা কোথায় এটি যদি বাস্তবতার নিরিখে বিচার করি তাহলে আমাদের কাছে সহজেই অনুময় হয়ে উঠবে শুধু দর্শক আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হল লোকমান তার সন্তানকে যে পরবর্তী নির্দেশগুলি দিয়েছিলেন সলাতের জন্য দিয়েছিলেন আমরবিল মাওরফ মনহি আইন মুনকার এবং সবরের পরামর্শ এটি কত গুরুত্বপূর্ণ পরামর্শ উপদেশ আমরা এগুলি শুনবো আমাদের অতিথিদের মুখ থেকে প্রথমে আমরা পরিচিত হয়ে নেব অতিথিদের সাথে প্রথমে আমার ডান দিকে উপস্থিত আছেন বিশিষ্ট আলমদিন শেখ মুখলেস বিন আরশাদ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমার বাম দিকে উপস্থিত আছেন বিশিষ্ট আলমদিন প্রখ্যাত বাগ্মী শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সর্ববামে আছেন উদীয়মান তরুণ আলমে দিন প্রখ্যাত বাগ্মী শেখ মুজফর বিন মহসিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছিলাম লোকমানের উপদেশ আসুন লোকমানকে উপদেশ করেছেন লোকমান তার সন্তানকে বলছেন ইয়া বোনাই বোনাইয়া ওহে আমার বৎস আকিমিস সলা তুমি সলাৎ কায়েম করবে ও অমর বিল মাওরফ এবং তুমি মাওরফ বা ভালো কাজের আদেশ করবে ওনহা আনিল মুনকার আর মনকার বা গর্হিত কাছ থেকে তুমি নিষেধ করবে অসবের আর তুমি ধৈর্য ধারণ করবে সবর এখতিয়ার করবে আলামা আসাবাক যা তোমার উপরে এসে পড়ে যায় ইন্নাদা আলিকামিন আজমিল ওমর নিশ্চয়ই উহা হচ্ছে সবচেয়ে কঠিন মানে প্রত্যয় দৃঢ় সংকল্পের অন্যতম এভাবে লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন চলুন আমরা এই উপদেশের মধ্য থেকে কি উপদেশ গ্রহণ করতে পারি প্রথমেই এ বিষয়ে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাবো শেখ আবদুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা লোকমান হিকিম তার ছেলেকে কি বিষয়ে এবং কত গুরুত্বপূর্ণ উপদেশ পেশ করেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি যেগুলি আমাদের পরিবারের জন্য এবং আমাদের জন্য একান্ত জরুরি আমরা লোকমান রাজিয়াল্লাহ তালা এই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার পূর্বেই আমরা আরেকটি কথা সম্মানিত দর্শক মণ্ডলীর কাছে পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই আসলে আমাদের একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা আসলে ছেলেদের সামনে কি উপদেশ পেশ করব। যারা আমরা পিতা মাতা যারা আমরা শিক্ষক আমরা ছেলেদের কাছে কি দিতে পারি বিদ্যার নামে উপদেশের নামে আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম একদা বললেন গোটা পৃথিবী হচ্ছে অভিশপ্ত এবং এই পৃথিবীতে যা কিছু আছে সবই সবই ইল্লা দিক আল্লাহে শুধুমাত্র আল্লাহ তালার জিকিরটে অভিশপ্ত নয় অমান অলাহু আর সেই ব্যক্তিও অভিশপ্ত নয় যে ব্যক্তি এ জিকির করে এই কথা বলার পরে যেটা আল্লাহ রসুল বললেন সেটা বলতে চাচ্ছি আর একটা বললেন আলেমান যে ব্যক্তি জ্ঞান চর্চা করে জ্ঞান প্রদান করে আর মোতা আল্লেমান আর যে ব্যক্তি জ্ঞান গ্রহণ করে তো আমরা ছেলে মেয়েদের সামনে উপদেশ পেশ করব বিদ্যে দিব তাহলে অবশ্যই আমরাও অভিশপ্ত নই ওই সময়তে আমরা অভিশপ্ত হব না যখন আমাদের জ্ঞান প্রদান করাটা হবে আল্লাহ তালাকে চিনার ব্যাপারে আল্লাহ তালার রাসুলের নীতি নিয়ম পালন করার ব্যাপারে তার একটি আমরা এখানে গুরুত্ব সহকারে যেটা পেশ করেছি সেটা হচ্ছে শির্ক না করা তাহলে আমাদের পিতা মাতার জন্য একান্ত জরুরি হবে ছেলেদেরকে উপরে কঠোর একটা নীতি পেশ করা আকিদাকে সংশোধন করতে বলা এবং ওই প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে না পাঠানো যেখানে শির্ক দিয়েই পড়াশোনা আরম্ভ হয় বা ওই ক্ষেত্রে না পাঠানো যেখানে শির্কেরই চর্চা হয় যদি তাই হয় তাহলে আমরা এই উপদেশ গ্রহণ করিনি বা এই উপদেশ আমাদের কোনো কাজ করছে না বা আমরা এই উপদেশ জানি না অনেক সময় দেখা যায় যে আপনি সন্তানকে তহিদের শিক্ষা দিচ্ছেন সেদিক থেকে মুক্ত থাকার শিক্ষা দিচ্ছেন কিন্তু দেখা যায় যে সে এমন একটা পরিবেশের সাথে মিশে গেছে তার কোমলমতি মন সে আর পার্থক্য করতে পারে নাই সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে ওই শিরিকের জালে আবদ্ধ হয়ে যাচ্ছে সুতরাং একটা বিষয় মনে রাখা উচিত যে আল্লাহর প্রথম বাক্য ছিল একরব ইসমি রব্বিক আল্লাহ খলাক আর একটা বাক্য হলো ফালাম আন্নাহুল্লাহ ইল্লাল্লাহ শিক্ষা অর্জন করতে চাইলে আগে রবকে চিনেই পড়তে হবে আল্লাহকে হ্যাঁ আল্লাহকে চিনেই পড়াশোনা করতে হবে সেই ক্ষেত্রে যেখানে সিরিকই করা হয় যে প্রতিষ্ঠান শিল্পের সাথে জড়িত প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে আর একটা বলতে পারি যে আল্লাহর নামে শুরু করতে হবে সেখানে আল্লাহর নামে শুরু না করে শেরকের শয়তানের নামে শুরু করা জি জি এইগুলি আমরা বিরত থাকবো আচ্ছা এবার আমরা চলে যাব যে সালাতের ব্যাপারে সময় এখানে আরেকটা কথা বলে দিই যে আজকে বাহ্যিক যে শিক্ষা আমাদের আধুনিক শিক্ষার নামে যে শিক্ষা অর্জন করছে আমরা মনে করছি আসলে সন্তানের সফলতা এরই মধ্যে রয়েছে কিন্তু ইতিহাস যেগুলো আমরা বলে আসলাম কোরআনের ইতিহাস বহুত বলেছি প্রত্যেকটি প্রমাণ করছে যে সেরেকের কারণে আল্লাহ পাক রব্বুল আলমী নিয়ামতকে উঠিয়ে নিয়েছেন বন্ধ করে দিয়েছেন অনেক ছেলে মেয়ের সামনে উপদেশ পেশ করার যেটা অতীব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটা হচ্ছে সলাৎ সলাতের বিষয়টি পিতামাতাকে ছেলে মেয়েদের সামনে যথাযথভাবে পেশ করতে হবে এবং এই বিষয়ে আল্লাহর ভীতি পরিবারের উপরে পেশ করতে হবে সলাদ যদি তোমরা আদায় না করো তাহলে আল্লাহ তালা তোমাদের উপরে অসন্তুষ্ট হবেন এবং তোমাদের পরকাল হবে ভয়াবহ যে ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে লা আশা আসাকা আদাবান মিন আহলিক তুমি তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না বিশেষ সতর্ক করার তারপরে যেটা বললেন অখেফুম ফিল্লা তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও তো ছেলে মেয়েকে সলাত আদায় করাতে হবে আল্লাহর ভয় দেখিয়ে সলাত আদায় করতে হবে সলাতাতে যদি না করো তাহলে জাহান নামে যেতে হবে পরকাল ভয়াবহ আছে এই কথাগুলি আহাল পরিবারের সামনে সবসময় পেশ করতে হবে যদি এক পর্যায়ে দেখা যায় যে উপদেশ দিয়ে কাজ হচ্ছে না আদর দিয়ে কাজ হচ্ছে না তাহলে সেখানে প্রয়োজনে ব্যাঁতের মাধ্যমে প্রহারের মাধ্যমে বাধ্য করতে হবে যেখানে আদরের কথা আল্লাহ এবং আল্লাহ রসুল উল্লেখ করেছেন সেখানে প্রহারের কথা উল্লেখ করেছেন যেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ছেলেকে আদরের কথা ছেলেকে চুমা দেওয়ার কথা ছেলেকে খুব ভালোভাবে ছেলে মেয়েকে লালন পালনের কথা সেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যাঁতের কথা কথা বললেন যে তোমার লাঠিটা তুমি তোমার দরজায় ঝুলিয়ে রাখো তাহলে তোমার পরিবার দেখে সতর্ক হবে যে আমি যদি সলাত আদায় না করি বা আমি যদি আল্লাহর ভয় না করি তাহলে আমার পিতা আমার মাতা এর মাধ্যমে আমাকে প্রহার করবেন এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন ও অমর আলাইহা তুমি তোমার পরিবারকে সলাতের জন্য আদেশ করো এবং নিজেও সলাত আদায় করো এটা আল্লাহ তালার আদেশ যেমন আল্লাহ তালা অন্য জায়গাতে পরিবারের ব্যাপারে বলেছেন কু আন তোমরা তোমাদের পরিবারকে নিজকে বাঁচাও নিজেকেও জাহান্নাম থেকে এখানে সালাতের ব্যাপারে নির্দেশটা দেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে সালাতের নির্দেশ প্রথম বাক্যে এবাদত হিসেবে দেওয়ার মৌলিক কারণ হলো এই আল্লাহ রাবুল আলম বলছেন ইন্না লা ইল্লানা ফা আবুদনি ও আকিম সলাতা লিদিক্রি আমি আল্লাহ আমি ছাড়া কোনো এলা নেই সুতরাং আপনি আমারই এবাদত করুন তার এবাদতের কথা বলতে গিয়ে প্রথমটা বললেন আকিম সলাহ লিদিক্রি আমার স্মরণার্থে সালাত আদায় করুন আর একটা হলো সালাত আদায় করলে ওই ব্যক্তি কখনো কোনো অশ্লীলতার সাথে জড়িত হতে পারবে না নোংরা কাজ খারাপ কাজ আল্লাহ বলছেন আনিল মুনকার নিশ্চয় সালাত বাধা দেয় যত ফাহেসা কাজ আছে ফাহেসা বললে সমস্ত নোংরামি জঘন্য কাজ চলে আসে আবার বলছেন ওয়াল মুনকার যত খারাপ কাজ ছোট হোক আর বড় হোক যাবতীয় কাজ থেকে নোংরামি থেকে সালাদ বাধা দেয় অনেক রয়েছে সালাতের গুরুত্ব আপনার প্রায় আলেম ওলামে কেরাম আপনার পঞ্চাশের বেশি উল্লেখ করেছেন কোরআনে হাদিস থেকে দলিল দিয়ে তার মধ্যে গুরুত্ব হচ্ছে যে সলাদ যারা আদায় করবে না সলাদ আদায় যদি না করে তাহলে তার কি ইমান থাকবে যে আমরা যেহেতু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 প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিরতি পর সম্মানিত সুদী দর্শক আপনাদের সকলকে আবারও এই লোকমানের উপদেশাবলীর এই আসরে স্বাগত জানাচ্ছি যেটা বলছিলাম যে এই আকিমুসলাম যে রসুল সাল্লাহ আলহ্লাম এখানে বললেন যে কেউ যদি সলাদকে তার পূর্ণ অধিকার সহ আদায় করে তাহলে সে সলাদ কবুল হবে আর যদি পূর্ণ অধিকার সহ আদায় না করে ফারুদ্দা তালাইহে তাহলে সলাদটা তার উপরে প্রত্যাখ্যান করা হবে মানে কবুল হবে না এই কথাটা রসুল সাল্লাহ সাল্লাম অন্য জায়গাতে এইভাবে বললেন যে আর সলাত সালাসত আকসামিন সলাত হচ্ছে তিন ভাগে বিভক্ত তার এক ভাগ হচ্ছে অজু আর এক ভাগ হচ্ছে রুকু আর এক ভাগ হচ্ছে সিজদা এই তিনটা অংশ সলাদকে পূর্ণ করে যদি অজুর মধ্যে ত্রুটি থেকে যায় তাহলে সলাদ পূর্ণ হবে না যদি রুকুর মধ্যে অপূর্ণতা থেকে যায় তাহলে সলাদ পূর্ণ হবে না যদি সিজদার মধ্যে অসম্পূর্ণতা থেকে যায় তাহলে সলাদ পূর্ণ হবে না এই কথাটাই রাসুল সাল্লাহ সাল্লাম অন্য জায়গাতে এভাবে বলেছেন যে আসোয়া সারেক মায়াস রেখো মিন সলাতেহি সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই যে তার সলাদকে চুরি করে তখন সাহাবিগণ বললেন আল্লাহ রসুলকে এই ফায়স রেখো মিন সলাতেহি আল্লাহ রসুল মানুষ তার সলাদকে কিভাবে চুরি করতে পারে তখন আল্লাহ রসুল বললেন মাল্লাম ইতিম্ম রুকুয়াহা আহা যে ব্যক্তি তার সলাতের রুক এবং সিজদাকে ঠিক মতো আদায় করে না এখানে ওয়াক্তটাও যোগ হবে সলাত চোর সালাত কায়েমের সাথে ওয়াক্তটাও যোগ হবে যে এখানে নির্দেশ করছেন যে ব্যক্তি সালাতকে হেফাজত করবে বে ওয়াক্তিহীন না ওয়াক্ত সহ এজন্য সালাত কায়েমের ক্ষেত্রে প্রথম আসবে ওয়াক্ত তারপর অজু তারপরে আসবে রুকু তারপরে সেজদা তারপরে তাসাহুদ এইগুলো যে ব্যক্তি যথাযথভাবে আদায় করবে এই ব্যক্তি তখন সালাত কায়েম আমরা এক কথায় বলতে পারি যে সালাতের জন্য শর্ত আছে নয়টি এবং ফরজ আছে চোদ্দটি আর ওয়াজিব আছে আটটি এ তিনটাই কিন্তু জরুরি শর্ত থেকে এক শর্ত সালাত হবে না আমি আপনার কাছে যেগুলি বলতে চাচ্ছি সেটা হলো এই যে সলাত রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজেই আমাদের বলে গেছেন সল্লু কামার আইতুন উসল্লি আচ্ছা রসুল সাল্লাম কি এক একটা অঞ্চলের জন্য বা এক একটা দোষের জন্য এক এক সময় কি এক এক রকম সলাত আদায় করেছিলেন এই সলাদটা এমন একটি এবাদত যে অন্য অন্য এবাদতগুলো আল্লাপাক পাক রব্বুল আলমিন জিব্রাহিল আলী সালামের মাধ্যমে ফরজ করেছেন আর এই সলাদকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানের ওপরে মাধ্যম ছাড়া এটা দিয়েছেন আমাদের আর মোহাম্মদ সাল্লা সাল্লাম উম্মাদদেরকে জানিয়ে দিলেন যে সল্লু কামার মানে আপনার কথা থেকে যেটা বুঝতে পারছি হলো যে আল্লাহ আলমিন শিখিয়ে দিয়েছেন আল্লাহ যেভাবে পছন্দ করেন আল ইসলাম সেই আর রসুল আলী ইসলাম শিখিয়ে আমল করে তার উম্মতকে বলে গেছেন আমি এখানে একটা আচ্ছা, কারণটা ভিতরে একটা একটা প্রবণতা এরকম আছে যে রসুল সাল আলী সাল্লাম সলাতের ভিন্নতা দিয়েছেন যেমন হজের মাঠে মানুষ আসে এবং এসে দেখে বিভিন্ন রকম মানুষ মধ্যে সলাত আদায় করতেছে যে এটাও একটা ইসলামের একটা অনন্য বৈশিষ্ট্য এইভাবে কি আখ্যায়িত করা যাবে এটা কোনো সুযোগ নেই বরং এমন একটা সূত্র উল্লেখ করেছেন এই কথার মাধ্যমে সল্লু কামার মনি উসল্লি সালাত বলে শুধু ফরজ সালাত নয় জুমা জানাজা ইদাইন বেতের তারাবি যত রকমের সালাত আছে শুধু একজন ব্যক্তির তরিকা আদায় করতে হবে সে যে দেশেই হোক পৃথিবীতে করুক আসমানে অবস্থান করুক না কেন হোক না কেন যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মত হয় তাকে রাসুল সাল্লাহ সাল্লামের তরিকায় যাবতীয় সালাত আদায় করতে হবে এতে কোনো সন্দেহ নাই অবকাশ নাই আর একটা বিষয় এখানে উল্লেখ করতে চাচ্ছি সালাত কে আদায় করবে আকিম সালাত শুধু কি এটা লোকমান রাজি আল্লাহ আনহার ছেলে না আদায় সবাইকে করা লাগবে যে ব্যক্তি রসুলের উম্মত মুসলিম এই ব্যক্তির উপরেই সালাত ফরজ কিন্তু দুঃখজনক ব্যাপার তিন ধরনের লোক পাওয়া যায় সমাজে এক শ্রেণীর মানুষ সালাত আদায় করে তারা মুসল্লি কিন্তু সালাতের আহকাম সম্পর্কে জানে না দুই ধমক দিলে সালাত আদায় করে আর না দিলে করে না শাসন করলে করে তিন সালাদকে অস্বীকার করে একবারে টোটালি চার সালাদ আদায় করে এবং বিশুদ্ধভাবে আদায় করে আমরা তিন শ্রেণীর আলোচনা এখানে বলতে পারি যারা সালাত আদায় করে কিন্তু আহকাম না জেনে অর্থাৎ রসুল্লাহ সাল আলাইসাল্লামের পদ্ধতি মোতাবেক আদায় যারা করে না তাদের সালাত হয় না আর দুই শ্রেণীর বাকি থাকলো ধমক দিলে আদায় করে সালাদকে বিশ্বাস করে ভালোবাসে এই ব্যক্তির অবস্থা সম্পর্কে আল্লাহ বলছেন খলাফ খলফুন যে ব্যক্তি এইরকম অলস সালাত আদায় বললে করে সালাতকে বিশ্বাস করেন সালাতে আজাউ সালাতা সালাতকে নষ্ট করে এখানে আমরা সালার এই আয়াতে এটাকে সেট করা যাবে না এই জন্য যে ওরা তো আপনার সলাতি পড়ে না পড়ে শুধু অভিভাবকের ভয়ে কাজে এটা ভয়ে পড়ছে আল্লাহর জন্য পড়ে না এখানে যারা সালাতকে নষ্ট করে এখানে অত্যাবশ্যক আর একটা হাদিসে আসছে মান্তারাকা সালা ফাকাত আশরাকা যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল সে ব্যক্তি শিরিক করলো এখানে সালা তাদের বিষয়টা চলছে কিন্তু নিজের আত্মার প্রবৃত্তির অনুসরণ করছে তখন এই ব্যক্তি শয়তান আনুগত্য করছে শিরিক করছে আর একটা বিষয় হলো ওই ব্যক্তি জাহান নামের তলদশে নিক্ষিপ্ত হবে জাহান্নাম থেকে মানুষ বের হবে যদি লাইলাহিল্লাল বিশ্বাস করে সালাদকে বিশ্বাস করে কিন্তু পড়ে না এই ব্যক্তির পরিণাম হবে জাহান্নাম এবং জাহান্নামের তলদেশ যেখানে একটা পাথর নামতেই সত্তর বছর সময় লেগেছে ধন্যবাদ আপনাকে যেটা কথাটা ফুটে উঠলো যেটা হলো যে সলাদ ছেড়ে দেওয়া যখনই মানুষ সলাদ আদায় করবে আর অক্ত থেকে বিলম্ব করে খেয়াল খুশি মতো আদায় করবে তখনই তাদের বিপর্যয়টা এইরকম নেমে আসবে তাদের পিছনে কিন্তু ধাওয়া করবে শাহওয়াত প্রবৃত্তি জি জি এটাই এটা এটাই বলছিলাম আর একটা বিষয় হলো যে ব্যক্তি সালাদকে বিশ্বাসই করে না সালাদকে স্বীকারই করে না এ ব্যক্তি মুসলিম বলে দাবি করলেও কাফের এই চিরস্থায়ী জাহান নামে বাঁচার কোনো পথ নেই এখানে আপনারা যে প্রশ্নটা করছিলেন মহতারাম যে কি কোনো কোনো এলাকার জন্য ভিন্ন আছে কিনা হ্যাঁ আমাদের এলাকা বা বিভিন্ন এলাকাতে পাওয়া যায় নারীদের সলাদ একরকম আর আমার পুরুষের সলাদ এরকম আমি এটা উত্তরটা দিয়ে দিই স্মরণটা করে দিচ্ছি আপনাকে যে আমরা বলবো যে রসুল সাল্লাহ আলি ইসলাম আমাদের জন্য আদর্শ আর রসুল সাল্লাম নিজে বলছেন সল্লু কামার আইতুমনি ওসাল্লি আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেইভাবে সালাম তাহলে আমরা বুঝে নিলাম যে রসুল সাল্লাহ আলি সাল্লামের সালাতে কোনো বহুরূপী ভাব ছিল না একটাই সালাত একটাই সালাত একটাই সালাত না হলে তিনি বলতেন আজকে যে ধরনের সালাত আদায় করছে দেখছি পারলে একদল তোমরা এই সিস্টেমে পড়বা আর ওই আগামীকালকে আরেক সিস্টেম দেখাবো ওই সিস্টেমে তোমরা আরেক দল পড়বা এটা যেমন নাই সুতরাং আপনার মানে আমি বলবো যে এক কথায় জবাব যে সলাত রসুলের তরিকেই আদায় করতে হবে এখন আপনাকে আমি বলবো যে রসুল আসলামের সহি সলাদটা কোথায় পাওয়া যাবে নবী করিম সাল্লাহ সাল্লামের সহি সালাদ আমরা যদি পড়তে চাই এক নম্বর আমাদের বোখারি মুসলিমের কথা বলবো যেগুলো আগের কেতাব আছে সেই কেতাবগুলোকে আমাদের ফলো করতে হবে দ্বিতীয় নম্বর এখন যে সমস্ত কেতাবগুলো লেখা হচ্ছে আমি বলবো যে আপনি বলেছেন যে রসুল আসলামের সলাদ পাওয়া যাবে হাদিসে আর বিশুদ্ধ হাদিস প্রথমে অগ্রাধিকার দেবে বখারি ও মুসলিম আর সুনানের অন্য কোথাবগুলি যেগুলি তাহকিক করা যেগুলি সহি বলে প্রমাণিত সেইগুলি যেগুলি জয়ীব বা বানট সেগুলি আমরা বাদ দেব তাছাড়া আমরা সহজে উপর দিতে পারি যে ওই সমস্ত সলাতের কিতাবগুলি বইগুলি যেগুলি লেখা হয়েছে যাতে রেফারেন্স আছে ওই কথাটাই বলছিলাম যে আমাদের সংক্ষিপ্ত যে বিষয়ে আলোচনা হলো তার প্রথম আলোচনাটার আমরা একটা কথা বলি তার পরেরটার প্রথম আলোচনাটার একটা কথা এসেছিল আসলে সলাৎ অমনোযোগী অবস্থায় আদায় করা আর প্রবৃত্তির চাপে আদায় করা এ ব্যাপারে আল্লাহ তালা খোলাখলিভাবে বলেছেন ফবাইলুল মুসল্লিন আল্লাদিন রহমান সলাতেহিম সাহন ওইসব মানুষের জন্য ধ্বংস সুনিশ্চিত বা অয়েল নামক জাহান নাম সুনিশ্চিত যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে অমনোযোগ উদাসীন ব্যাপারে মানে আপনার কথায় সালাত আদায় করে অক্তেরও খেয়াল আদায় করে রসুলের তরিকারও খেয়াল একটা করে আদায় করে ফেললো যে হয়ে গেছে পুরুষ এবং নারী মুসল্লিকে আমরা জোরালোভাবে বলতে চাই যে আপনি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আগ্রহ সহকারে রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করুন আর রাসুলের পদ্ধতি হিসেবে আমরা মুসলিম ভাই বোনের কাছে গুরুত্ব সহকারে পেশ করতে চাই যে আমরা শুধু বোখারি মুসলিম এই দুটি হাদিসের কথা বলছি না পৃথিবীতে যত যেখানে পাওয়া যাবে পাওয়া যাবে সহি হাদিস আমলযোগ্য সেই হাদিসগুলিতে যেইভাবে সলাতের কথা বলছে সেইভাবে আপনারা সলাত আদায় করুন কেননা রাসুলের ওই বাক্যটি আপনাকে আপনার কর্মে বাস্তবায়ন করতে হবে যে বাক্যটিতে তিনি বললেন যে সাল্লু কামারা আইতমুনি উসল্লি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো তাহলে আপনি যে ভাষার মানুষ সেই ভাষার বইগুলি দেখেন পাঁচটা বই বইগুলি যেগুলি বাংলা হাদিস গ্রন্থ হয়েছে সেগুলি দেখেন দেশের বড় বড় আলেমদের কাছে আশ্রয় নেন আপনার তো সামাজিক ব্যাপারে আপনার হোস জ্ঞান ঠিকই আছে আপনি বাজারে গেলে তরি তরকারি কিনলে চিন্তা ভাবনা করেই নেন পচা তরি তরকারিতে কেউ নিতে চায় না এক কেজি বেগুন নিলেও দেখে যে বেগুনে পোকা আছে কিনা ভালো নিখুঁতটা নেওয়ার চেষ্টা সম্মানিত সুদী দর্শক বিজ্ঞ আলোচকদের আলোচনায় এটা স্পষ্ট হয়ে উঠল যে সলাৎ যার উপদেশ করেছিলেন লোকমান আল ইসলাম শুধু লোকমানের উপদেশ নয় করেছিলেন যুগে যুগে সকল নবী ও রসুলগুন তারা নিজেরা আদায় করেছেন এবং সলাতের উপদেশ দিয়ে গেছেন আর লোকমান পিতা হিসাবে তার দায়িত্ব তিনি পালন করেছেন সন্তানকে বুঝাই গেছেন সলাৎ আদায় করতে হবে আমরা যারা পিতা আমাদের করণীয় কি আমরা কি লোকমানের মতো পিতা হব না আমরা আবু জাহেল আবুল আহাবের মতো পিতা হব আমরা কারণের মতো পিতা পিতা হব নমরুদের মতো পিতা হব আমানের মতো পিতা হব নাউজবিল্লাহ আহমিন আলিক কোনো বাবাই চাইব না যদি না চেয়ে থাকি তাহলে আসুন আমরা লোকমানের মতো পিতা হয়ে ওই উপদেশ সন্তানকে দেই আর যেন আমার সন্তান সলাত আদায় করে আমি যেন সলাদ আদায় করি আমার সন্তান যেন সলাদ আদায় করে আর সলাদটি যেন হয় রসুল সাল্লাহ হিসেবে তরিকা মোতাবেক তবেই সবলতা আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত Allahu আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন